এবং প্রয়োজন প্রাপ্তির জন্য যিনি রয়েছেন প্রাপ্তি করিয়ে দেওয়ার অভিধেয় তত্ত্বর পর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব এই গুরু তত্ত্বকে অভিন্ন রূপে দর্শন করা উচিত সম্বন্ধ জ্ঞাতা সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অবিধীয় ভজন উপদেষ্টা গুরুপাদ পদ্মের পার্থক্য উপলব্ধি করলে কখনই গুরুতত্ত্বের সম্যক অনুভব হয় না এতে সিদ্ধিলাভও হয় না সম্বন্ধ জ্ঞানদাতা অর্থাৎ দীক্ষা জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অবিধেয় অর্থাৎ ভজনের উপদেষ্টা গুরুপাদ পদ্ম অভিন্ন দর্শন করতে নাই সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব এই তিনটাই হল নিখিল শাস্ত্র সৎশাস্ত্রের মূল গোপনীয় বিষয় সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব এই তিনটে তত্ত্বই হল ভজন রাজ্যের মূল গোপনীয় কথা সম্বন্ধ অবিধি এবং প্রয়োজন তত্ত্বের উপলব্ধি না করলে ভজন রাজ্যের কোনো রকম কোনো অগ্রগতির কোনো সম্ভাবনা থাকে না আমরা আজ আলোচনা প্রসঙ্গে প্রাতকালীন অধিবেশনে ছিল পরীক্ষিত মহারাজের কোনো গুরুকরণ হয়েছিল কি না এ ধরনের সংশয়ের সমাধানের চেষ্টা করছিলাম যেখানে শ্রী পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হয়েছে তিনি গর্ভেতে থাকাকালীন অবস্থায় গর্ভেতে থাকাকালীন অবস্থায় ভগবানের দর্শন করেছিলেন যার নাম বিষ্ণুরা যিনি গর্ভেতে থাকাকালীন অবস্থায় ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছিলেন যাকে ভাগবতে চার পাঁচ জায়গায় পুনঃপুন বলা হয়েছে এসো মহাভাগবত ইনি মহাভাগবত মহাভাগবতের লক্ষণ আদি বিচার করলে দেখা যায় পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয় অনেকেই এরকম ধরনের অত্যন্ত অজ্ঞানমূলক প্রশ্ন কর প্রশ্ন করেন তারা বলেন সনাতন গোসাইপাদকে কে বেশ দিয়েছিল এইসব প্রশ্নের উত্তর তারা যদি এই জড়বদ্ধ অবস্থায় পেতে চান তাহলে প্রতি পদে পদে ধাক্কা খেয়ে প্রতি পদে পদে তারা ধাক্কা খাবেন কেন তাদের অজ্ঞান তাদের সংশয় তাদেরকে অধপতিত করবে বারাণসীতে যখন শ্রীমন মহাপ্রভু উপস্থিত ছিলেন আদর করে তাকে সমস্ত কিছু বললেন সংস্কার তাদের অপেক্ষা থাকে না যারা নিত্য জগতে তাদের সংস্কারের কোনো অপেক্ষা থাকে না যেমন সুখদেব গোস্বামীর সম্বন্ধে আপনারা পাঠ করার সঙ্গে পড়েছেন হ্যাঁ সংস্কার ছাড়াই তিনি চলে গেছিলেন প্রবজ্জা গ্রহণ করে জংব্রবয়ন্নমন পেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরবাজুহাব পুত্রেত তন্ময়তয়া তর্ভিনেদুম তং সর্বভূত হৃদয় মণিমান তোস্মি সেখানে কি বলছেন যে জাত সংস্কারের যে অপেক্ষা সেটা পর্যন্ত তিনি রাখেননি তিনি চলে গেছেন যেখানে সনাতন গোসাই রূপ গোসাই এইসব মহাজনগণ রয়েছেন নিত্য জগতে তাদের সম্বন্ধে এ ধরনের প্রশ্নের কোনো যে স্থান থাকতে পারে না তথাপি লোকে করেন মহাপ্রভু সন্মে রয়েছেন চন্দ্রশেখরের কাছ থেকে তিনি একটা কাপড় চাইলেন নতুন কাপড় দিলেন তিনি বললেন নতুন কাপড় নেব না পুরনো যদি একটা দাও তাহলে নিতে পারি সেই কাপড় নিয়ে তিনি খণ্ড খণ্ড করলেন একটা কৌপিন বানালেন একটা বহির্বাস একটা উত্তরী এখন কোনো মূর্খ ব্যক্তির হৃদয়তে যদি এই প্রশ্ন আসে তাকে বেশ কে দিল যেখানে সাক্ষাৎ ভগবান রয়েছেন অনুদান করেছেন সম্মুখে অর্থাৎ আমাদের গুরুবর্গ জানিয়েছেন তাদের হচ্ছে সহজ পরমাংশ যাদের সহজ পরমাংশ ধর্ম হৃদয়তে বিদ্যমান রয়েছে তাদের বাইরের তর্ক বিতর্কে বাইরের তর্ক বিতর্কে কিছু হয় না পরীক্ষিত মহারাজের সম্বন্ধে এ প্রশ্ন আসতে পারে পরীক্ষিত মহারাজ দীক্ষা হয়েছিল কিনা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা জানাচ্ছেন দীক্ষা মানে আপনারা কি বোঝেন আপনারা দীক্ষা মানে কি বুঝে ফেললেন কাকে বলে দীক্ষা অনেক ব্যক্তি বলছেন আমার দীক্ষা হয়েছে কুড়ি বছর হয়ে গেছে প্রভাত বলছেন তোমার কিছুই হয়নি তোমার কিছুই হয়নি তুমি গুরু তুমি বলছো তোমার দীক্ষা হয়েছে বাস্তবিক পক্ষে দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞানের বংশমাত্র নেই কাণ্ডজ্ঞানও হয়নি দিব্যজ্ঞান তো দূরের কথা কি করে তোমার দীক্ষা হল দীক্ষা বাস্তবিক ক্রিয়াবতী হলে তার দিব্যজ্ঞান অবশ্যই জাগরুক হবে কেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতরে করে আত্মসম এগুলো সব প্রসিডিওর হবেই হবে পৌপাত বলছেন যারা বলছেন পরীক্ষিত মহারাজের দীক্ষা কখন হলো পৌপাত বলছেন দীক্ষা মানে আপনি কি বোঝেন দীক্ষা কথাটা মানে কি বাস্তবিক পক্ষে দীক্ষা কথার মানে হলো সম্বন্ধ এবং অবিধি এবং প্রয়োজন জ্ঞানে সম্যক প্রাপ্তি সম্বন্ধ গভীরীয় এবং প্রয়োজন জ্ঞান যখন আমার হৃদয়তে বিশেষভাবে সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে তার অভিধেয় এমনি আসবে সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে অভিধেয় স্বাভাবিকভাবেই তা শুরু হয়ে যাবে যেমন একটা জড়জগতের উদাহরণ দেওয়া যায় এক কন্যার বিবাহ হলো বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মনিবেদন যেটা আপনাদের বিচারে আছে আমি অপ্রাকৃত স্বাস্থ্যের বিচার বলছি না এক্ষেত্রে আত্মনিবেদন করল করার পরে তারপর তার স্বামী সেবা শুরু হল স্বামীর না হয়ে স্বামী সেবা হয় না ঠিক সেরকম যতক্ষণ পর্যন্ত বিবাহ কর্ম হয়নি বিবাহ হয় নাই তত ততক্ষণ পর্যন্ত তার সম্বন্ধ জ্ঞানের পুষ্টি লাভ হয় না বিবাহের সঙ্গে সঙ্গে তার সম্বন্ধ জ্ঞানের পুষ্টি হলো এবং সে কি কর্ম কি করতে হবে কর্তব্য কর্ম তার হৃদয়তে জাগরুক হল তারপর যখন সন্তান আবির্ভাব হলো জন্ম হলো তখন সন্তানকে কি কি করতে হবে কখন কখন সবই নিজে নিজেই করে কোনো কিছু বলতে হয় না কিন্তু একটা চাকর যদি বাড়িতে থাকে তাকে যদি বলা হয় এই এই কর্ম এই সময় করতে হবে তাতেও তার ভুল হতে পারে কেন তার তো এটা নিজের জায়গায় নয় রয়েছে জোর করে সেখানে তাদের ছেলে পেলে মারা গেলে সেও একটু কাঁদে না কাঁদলে খারাপ লাগে বাস্তবিক পক্ষে তোর জ্ঞান আছে গ্রামে যে ছেলেটা আছে ওটা আমার ছেলে এখানে যেটা মালিকের ছেলে মরে গেলেই বা কি আর সম্বন্ধ জ্ঞান নাই সেই জন্য এখানে আপনবোধ নাই সম্বন্ধ জ্ঞান নাই যেখানে সম্বন্ধ জ্ঞান নাই সেখানে আপনবোধ নাই যেখানে আপনবোধ নাই সেখানে ক্রিয়া অ্যাকশান অর্থাৎ আমি তার কিছু করব তার জন্য এরকম বিচার বুদ্ধি আসে না স্বাভাবিক ব্যাপার সেই জন্য সম্বন্ধ জ্ঞান দাতা গুরুপাত পদ্ম বর্তমানে সত্যিই সুদুর্লভ যে সম্বন্ধ জ্ঞানকে যে গুরুপাত পদ্ম শিষ্যের হৃদয়ে ইনকালকেট করতে পারেন সঞ্চারিত করতে পারেন দিতে পারেন একবারে ভেতরে সম্যক রূপে অনুভব করিয়ে দিতে পারেন সেই গুরুপাদ পদ্ম শিষ্যকে সেবাতে নিয়োজিত করতে পারবেন স্বাভাবিকভাবে সম্বন্ধ জ্ঞান না হওয়ার জন্য বর্তমানে ভজন রাজ্যে যত উৎপাত সৃষ্টি হচ্ছে এগুলো সব সম্বন্ধ জ্ঞান না হওয়ার জন্যই এগুলো হচ্ছে সম্বন্ধ জ্ঞান হচ্ছে না বাস্তবিক যার জন্য নানারকম উৎপাত অত্যাচার এসব হচ্ছে সম্বন্ধ জ্ঞান দেওয়ার ফলেতে সেবার বৃত্তি আসবে এখন প্রশ্ন হলো পরীক্ষিত মহারাজের গুরুপাদ পদ্মকে এটার কোনো সংশয়ের কোনো স্থান নাই কারণ যখনই ছিল সুখদেব গোস্বামীপাদ সেই সুক্তাল ক্ষেত্রেতে উপস্থিত হয়েছিলেন সেখানে যে প্রশ্নটা করেছিলেন সে প্রশ্নটা করা মানেই হলো তিনি আত্মনিবেদন করে গুরুচরণে ওইটি তার গুরু যেখানে এরকম ধরনের প্রশ্ন উত্থাপিত না হয় সেখানে দীক্ষা কার্য হয়েছে বলে আমরা মেনে নিতে পারবো না শিষ্য হৃদয়তে যখন আত্মজিজ্ঞাসা উদিত না হবে এমনি তাকে টেনে নিয়ে এসে চল একটু দীক্ষা দিয়ে দিই ওই দীক্ষার দ্বারা তার কিছু হবে না যে ব্যক্তির হৃদয়তে আমি বাঁচতে চাই এই জড় সংসারের বাইরে প্রাকৃত জগৎ সেখানে যেতে চাই এ ধরনের প্রশ্নের উদয় যার হৃদয় হয় নাই সেই ধরনের ব্যক্তিকে জোর জবস্তি দীক্ষা দিয়েও কোনো লাভ হবে না তাতে সমাজে উৎপাত সৃষ্টি হবে কিচ্ছু হবে না আর এমন শক্তি নাই যে ওরকম একটা জড় ব্যক্তি তার ইচ্ছা নাই তাকে ভজনে নিয়োজিত করবেন এরম দেখা যায় না হয় না তাহলে স্বাস্থ্যের কথাগুলো বিপরীত হয়ে যেত মিথ্যে হতো আমরা দেখলাম যে গুরুপাদ পদ্ম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের শ্রী গুরুপাদ পদ্ম হলেন যাকে স্বীকার করেছেন তিনি হলেন সুখদেব গোসাই পরমংশ শ্রেষ্ঠ কারণ কারণ তার চরণে তিনি এই প্রশ্ন রেখেছিলেন একটা প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নটাকেই বলা হয় তত্ত্ব জিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা যেটা সকালে আমি আলোচনা করেছিলাম বিস্তৃতভাবে বলবো না এতৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম মকুত ভয়ম যোগী নাম নিপ নির্ণিতম হরের নামানুকীর্তনম এই প্রশ্নটাই গুরুপাদ পদ্মের কাছে যতক্ষণ শিষ্য গুরুচরণে নিবেদন না করেন তখন তার গুরু ততক্ষণ পর্যন্ত তার গুরুচরণ আশ্রয় হয়েছে বলে আমরা মানি না হয় না এখানে প্রশ্ন হল শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ যাকে বলা হয়েছিল সাক্ষাৎ কৃষ্ণ এবাহি কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয় যখন আমাদেরকে গুরুপাদ পদ্ম সদ্গুরু মন্ত্রদান করেন সেই মন্ত্রর মাধ্যমে আমাদেরকে কি করেন না মন্ত্রর মাধ্যমে কৃষ্ণকেই দিয়ে দেন কি বলেন এসব কথা আমি বিভিন্ন সভায় আলোচনা করেছি সদ্গুরু পাদ পদ্ম যখন আমাকে মন্ত্রদান করেন মাইন্ড ইট সদ্গুরু পাদ পদ্ম যখন আমাকে মন্ত্রদান করেন তখন ওই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণকেই আমার কাছে দিয়ে দেন এই কথাগুলো আপনাদের অনুভবের বিষয় হয় নাই কৃষ্ণকেই দিয়ে দেন আর এই শ্রীমৎ ভাগবতজি মহাপুরাণ যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী দিলেন তখন কৃষ্ণকেই দিলেন এটা কৃষ্ণই অনেকে প্রশ্ন হবে যে আমরা তো উপলব্ধি করতে পারলাম না গুরুপাদ পদ্ম সদ্গুরু কৃষ্ণমন্ত্র দান করা মানে হলো কৃষ্ণকে দিয়ে দিলেন আমার কাছে কিন্তু আমি তো বুঝতে পারিনি এ ধরনের প্রশ্ন আসবে শ্রী চৈতন্য মঠে বহু পূর্বে আজ থেকে আশি একশো বছর আগেকার কথা আমি বলছি একবার আমাদের গুরুবর্গ যারা আমাদের গুরুবর্গ চলে গেছেন জগৎ থেকে তাদের মধ্যে যারা ছোট বয়সে ছিলেন তারা লীলা করছেন নিজেদের মধ্যে একটি গাছের তলায় বসে চৈতন্য মঠের একটা গাছের তলায় বসে আলোচনা করছে ইষ্টগোষ্ঠী বলছে প্রভুপাদের মতো এত বড় মহাপুরুষ যাকে দেখলেই লোকে বুঝতে পারবে যে কে তিনি তিনি আমাদেরকে মন্ত্রদান করেছেন অথচ আমার তত্ত্ব অত অত কিন্তু আমরা তত্ত্বের বিচারে জেনেছি বহুপাত মন্ত্রদানের মাধ্যমে আমাদেরকে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা তো অনুভব করতে পারছি না কি ব্যাপার হলো নিজেদের মধ্যে এইসব আলোচনা করছেন আমি এইসব আলোচনা বৃন্দাবনে মায়াপুরে বিভিন্ন সময়তে করেছি কিন্তু বোঝার মতো অনুভব করার ব্যক্তি কম থাকায় কেউ ধারণ করতে পারেন নিজেদের মধ্যে কথা বলছেন হঠাৎ সেই সময় একজন অত্যন্ত জ্যেষ্ঠ গুরু ভাই সেখান দিয়ে যাচ্ছিলেন অন্য কার্যক্ষেত্রে বললেন তোমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে বলে আমাদের মধ্যে এই এই আলোচনা হচ্ছে তখন তুই কেউ সন্তুষ্ট হলেন যে প্রভুপাত যে আমাদেরকে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন তার কি প্রমাণ আছে আমরা তো অনুভব করতে পারছি না তো দিয়েছেন মন তো আমরা জপ করছি তখন সেই ব্যক্তি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন তার নাম হয়ে ভক্তি ময়ূখ ভাগবত গোস্বাই মহারাজ বরম নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন প্রচুর নিষ্ঠাবান তিনি বললেন তোমাদের মধ্যে যাদের এই সন্দেহ হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে অনুভব করতে পারবে ধরো একটা বাচ্চা ছেলে চার পাঁচ বছরে চার বছরের ছেলে তার বাবা তার অগাধ সম্পত্তি রেখে মারা গেল বোঝা গেল আমি কি বললাম তার বাবা অসুস্থ ছিল ধীরে ধীরে মারা গেল এবং অগাধ সম্পত্তির মালিক ওই ছেলেটাকে করে গেল বোঝা গেল আমি কি বললাম অগাধ সম্পত্তি যা যা টাকা পয়সা ধন ধর যেখানে যা সম্পত্তি প্রপার্টি ছিল সেই সমস্ত প্রপার্টির মালিক করে গেল ওই চার বছরের ছেলেটা এখন যেহেতু চার বছরের ছেলেটা একটা লজেন্ড আর বিস্কুট আর কিছু লোভনীয় বস্তু ছাড়া টাকা পয়সার মূল্য বোঝেন না সেহেতু বাবা কি করেছিলেন একটা নাম করা কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছিলেন এই সম্পত্তিগুলো দেখাশোনার দায়িত্ব যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা নাবালক অবস্থা সাবালক অবস্থা না হবে অর্থাৎ যতক্ষণ বয়স্ক না হবেন ওই সম্পত্তিটাকে সামলাবার উপযুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিটা সেই সম্পত্তিটাকে দেখাশোনা করবেন সেরকম একটা কোম্পানির নাম বলছি ট্যালবোর্ড কোম্পানি বিভিন্ন অনাথ ব্যক্তিগণের সম্পত্তি দেখাশোনা করেন তারা যখন উপযুক্ত অবস্থা হন তখন তাদেরকে হাতে দিয়ে দেন এই এই তাদের ডিউটি এইভাবে তারা রোজগার করেন তাহলে সেই মহারাজ বললেন যেমন প্রভুপাদ অগাধ সম্পত্তি তোমাদের দিয়েছেন কিন্তু তোমরা যেহেতু ভজনের বিচারে নাবালক রয়েছে ছোট সেহেতু কি সম্পত্তি দিলেন উপলব্ধি করতে উপলব্ধি করতে পারছ না কিন্তু ভজন করতে করতে যখন কনসিয়াস অবস্থা ফুল কনসিয়াস অবস্থা হবে সচেতনতার চরমে চলে যাবে তোমরা তখন স্বাভাবিক অনুভব করবে এই হরিনামের মানি হলো এই হরি স্বয়ং হরিনাম করতে করতে স্বয়ং হরিকে দর্শন করতে পারবে তখন অনুভব করবে প্রভুপাত সত্যি সত্যি তোমাদেরকে মন্ত্রের দ্বারা মন্ত্র দিয়েছেন দীক্ষা দিয়েছেন তার দ্বারা তোমাদেরকে কৃষ্ণকে দিয়েছেন কিনা সেই সময় তোমাদের সন্দেহটা যাবে তার আগে যাবে না তাহলে এরকম একটা সোজা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পাচ্ছেন কিন্তু এখন আমি কাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারি না দীক্ষা ব্যাপারটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে অনেকেই অসন্তুষ্ট হয়ে পড়ছেন কেন এসব কথা বলেন কেন আমি এইসব কথা না ব্যাখ্যা করে লুকিয়ে যাব কেন আমার তো লোকানো উচিত হয় না যেহেতু আমি বাসাসনে বসে রয়েছি আমি তো লোক ঠাকানো ক্রিয়াকর্ম করতে পারবো না তাতে পপুলারিটি আমার না হোক আমার তো প্রয়োজন নেই আমার একমাত্র দায়িত্ব অকৈত্যব সত্য কথা কীর্তন করা তাতে যদি জগতের দশটা লোকও সেটা উপকৃত হয় সেটা হচ্ছে মোর দ্যান এনাফ আমার কাছে কেন চৈতন্য মহাপ্রভু আমার জন্য ওখান থেকে কৃপা বর্ষা করবেন তাহলে বলা হলো যে সদ্গুরুর মাধ্যমে মন্ত্রের দ্বারা যিনি নিজেই মন্ত্রটাকে ভালো করে খেয়াল করতে হবে খুব ভাইটাল পয়েন্ট যিনি নিজেই মন্ত্রটাকে সিদ্ধ করেন নাই যিনি ভজন করতে করতে সেই নিজের এই মন্ত্রটাকে সিদ্ধ করেন নাই তিনি অপরকে সেই মন্ত্র দিলে কার্যকরী হবে না সেই মন্ত্রটাকে মন্ত্রটাকে বলা হয় বীর্যহীন মন্ত্র বোঝা গেল কি বললাম যেমন আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে পাষাণেতে একটা বালুকাময় স্থান বা পাষাণ সেই স্থানটাকে সেই স্থানটাকে কোনো সেই স্থানটাতে যদি কোনো কেউ বীজ রোপণ করে তাকে মূর্খ বলা হবে অর্থাৎ পাশানে বালুকায় কখনো বীজ রোপণ করতে নাই তাহলে উপযুক্ত জায়গা ছাড়া বীজ রোপণ করতে নাই অপাত্রে কখনো কন্যাদান করতে নাই অনুপযুক্ত জায়গায় কখনো মন্ত্র উপদেশ করতে নাই কেন অপাত্রে যদি কন্যাদান করে হয়তো তার জয় গৌর অপাত্রে যদি মন্ত্রদান করে তাহলে তার কি হবে তাহলে তার কন্যা সন্তুষ্ট থাকবে না সুখী হবে না খুশিও সুখী হতে পারবে না অপাত্রে কখনো কন্যাদান নিষেধ আর উপযুক্ত জায়গা ছাড়া কোনো জায়গায় বাস্তবিক পক্ষে মন্ত্রদান করা নিষেধ মন্ত্রদান করলে সেই মন্ত্র কার্যকরী হবে না তাহলে পাত্র যাকে মন্ত্রদান করবে তার একটা যোগ্যতার প্রশ্ন থাকছে আর যিনি মন্ত্রদান করবেন তারও একটা যোগ্যতার প্রশ্ন আসছে তাহলে দেখা যাচ্ছে বিচার যে মন্ত্র নিজের জীবনেই কার্যকরী ভূমিকায় আসে নাই তিনি অপরকে মন্ত্রদান করলে সেই মন্ত্রের কোনো ফল সেরকম হবে না তাহলে এইরকম একটা অবস্থা তাহলে আমরা দেখলাম ছিল সুখদেব গোস্বামীর মতো পরমহংস শ্রেষ্ঠ তিনি পরীক্ষিত মহারাজজিকে যে ভাগবতী মহাপুরাণ শুনিয়েছিলেন আচ্ছা এই ভাগবতী মহাপুরাণের ভেতরে কি আছে বলছেন জগতের যত জ্ঞান আছে তার মধ্যে সবচেয়ে নিচোর জ্ঞান অর্থাৎ সার বস্তু শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ যেখানে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্বে সম্যক কীর্তন আছে তালে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা কার্য হয়েছে তখনই মেনে নেওয়া যাবে যখন সম্বন্ধ এবং সম্বন্ধ জাগরুক হবে আর প্রয়োজন তৎ সম্বন্ধ অবিধেয় হতে থাকবে সম্বন্ধ হলে অবিধেয় মানে অ্যাকশান সম্বন্ধ আগে ক্রিয়া হবে সম্বন্ধ জানা হবে আপন বোধ হবে তারপরে এই আপন বস্তুটাকে সেবা করা উচিত তবে অ্যাকশান শুরু হবে অবিধেয় হলো অ্যাকশান অর্থাৎ কোনো না কোনোভাবে কিছু করব। ভগবানের জন্য কিছু করতে চাই তাই এটাকে বলে অবিধেয় আর অবিধেয় করতে করতেই অন্তিম সময়ে প্রয়োজন অর্থাৎ ভগবানের যে প্রেম সেটা প্রাপ্তি হয় প্রেম প্রয়োজন সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তিনটে সিদ্ধ হয় বোঝা গেল কথাটা এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কীর্তনের মাধ্যমে আপনাদের কি মনে হয় ছিল পরীক্ষিত মহারাজের মতো পরমহংস ব্যক্তি তিনি কি সম্বন্ধ অভিযোগ এবং প্রয়োজন তত্ত্ব সম্যকরূপে দিতে পারেন নাই পরীক্ষিত মহারাজকে দিতে পেরেছে তাহলে পরীক্ষিত ছিল পরীক্ষিত মহারাজের একটা আশ্চর্য বিষয় হয়েছিল শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণের মাধ্যমে তার মধ্যে সম্বন্ধ অভিযোগ প্রয়োজন তত্ত্ব জাগরুক হয়েছিল তার মধ্যে তা তার মানে হলো ছিল পরীক্ষিত মহারাজেরই বাস্তব দীক্ষা হয়েছিল তাহলে প্রমাণ হয়ে গেল অঙ্কের মতো তাহলে পরীক্ষিত মহারাজের কোনো দীক্ষের দীক্ষার অভাব হয় না এ নিয়ে কোনো তর্ক বিতর্কের কোনো প্রশ্ন আসতে পারে না আমরা সায়ংকালীন অধিবেশনে আলোচনা করতে করতে দেখেছিলাম ভাগজী মহাপুরাণ যেগুলো একটু একটু উত্তর দেওয়া উচিত সেগুলো আবার পুনঃ বলা হচ্ছে যে গণপতি মহারাজ বলেছিলেন আমি লিখে যাব কিন্তু থামলে হবে না ব্যাসদেব গোস্বাই বলছেন আপনি বলে যাবেন ভাগবতী মহাপ্রাণ এবং উনি লিখবেন কিন্তু তিনি বললেন আমি আপনি বলা বন্ধ করলে আমি আর লিখব না ব্যাসদেব গোস্বামী তখন বলেছিলেন ঠিক আছে আপনাকেও কিন্তু খুব বুঝে শুনে লিখতে হবে যে জিনিসটা আমি বলবো সেটা অনুভব করে তবে লিখতে হবে না অনুভব করে লিখতে পারবেন আর অনুভব করা খুব মুশকিল কেন ভাগবতী মহাপ্রাণ সে যে হোক যত দেবতাও যাও তো ভাগবত সম্বন্ধে মাথা খারাপ হয়ে যাবে কি জিনিস সেই জন্য ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম আলোচনাতেই বলেছেন যে দিব্য সুরুগণ যাতে মোহপ্রাপ্ত হন এসব আলোচনা আমি প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেরা জন্ম আদর্শ যত অন্মে আদি রাশ্চাত্য সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম ইরাজ আদি কবে মুঝ্যন্তি যত রয় দিব্য সুরিগণ দিব্য সুরিগণ যে আলোচনা প্রসঙ্গে যার কথা চিন্তা করতে গিয়ে মোহপ্রাপ্ত হন তার কথা কি করে আলোচনা করা যায় সেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন এ লেখা বন্ধ করে দেবে আর তখন ব্যাসদেব গোস্বামী বললেন ঠিক আছে আপনাকেও যখন যখন লিখতে হবে তখন কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু অনুভব করে লিখতে হবে তার সঙ্গে সঙ্গে ব্যাসদেবজি এক কাজ করলেন কিছু কিছু জায়গায় ভাগবতের আলোচনা করতে করতে ভাগবতের অনেক জায়গায় এমন কূট শ্লোক যেটা সকালে ব্যাখ্যা করছেন কূট কাকে বলে কূটনীতি কূট মানে হচ্ছে গোপ্ত যেটা প্রকাশিত নয় এরকম কিছু কিছু কূট শ্লোক রচনা করলেন ব্যাসদেবজি ভগবত ইচ্ছায় কিছু কিছু ভাগবত বলতে বলতে ভাগবতেরই অংশ এর মধ্যে কিছু কিছু কূট শ্লোক রচনা করলেন যেগুলো গণেশজি মহারাজের বুঝতে অনেক টাইম লাগলো কি বললো এটা বুঝতে গিয়ে অনেক সময় লাগছে ততক্ষণ আবার হৃদয়ত ভাগবতের অর্থগুলো উদিত হচ্ছে আবার বলছেন এইভাবে মজা লীলা চলছে যাই হোক এসব হয়েছিল সকালে আলোচনা করতে করতে আমরা বলেছিলাম যে যে কোনো মঙ্গলময় বস্তুকে আর প্রারম্ভের আগে আমরা মঙ্গলাচরণ করে থাকি আমরা যে কোনো শুভ কিছু কর্ম করতে গেলে মঙ্গলাচরণ করে থাকে কিন্তু ছিল সুখদেব গোস্বামীজি এতই তন্ময় অবস্থায় রয়েছেন যার কোনো নিজে হোসই থাকে না সবসময় ভগবত চিন্তায় ডুবে থাকেন তিনি হঠাৎ মনে করলেন আরে আমি তো ভাগবত বলতে আরম্ভ করে দিয়েছি আমি তো বন্দনা করতে ভুলে গেছি বন্দনা করি নেই আর তার আবার বন্দনা সেই যা বলবে সেটিই ভগবানের কথা হয়ে যায় তথাপি এখানে আমার রসিক শেখর বৈষ্ণবগণ এসব বলেন সুখদেব গোস্বামী এবার চিন্তা করলেন আরে এখানে তো আমার বন্দনা করা হয় নাই এই চিন্তা করে তিনি আবার বন্দনা করতে আরম্ভ করলেন সেই বন্দনার কতিপয় অংশ আমি আপনাদের বলবো সম্যক বিচার করলে ভাগবত কখনোই এগোবে না আমি খুবই চিন্তিত সময় অত্যন্ত ঘনিয়ে আসছে সে সুখদেব গোস্বামী বলছেন নমো পরস্মী পুরুষায় ভূয়সে নিরোধ লীলয়া नमः परस्मै पुरुषाय भूयसे सदुद्भवस्थान निरोदलीलया गृहीत शक्तितयायो द्रहिणामन्तर्भवाय नूपलक्षवत्मने यत्कीर्तनं यत्स्मरणं यदीक्षणं यद्वन्दनं यत्सवनं यदर्हनम् লোকস্য সদ্য বিধুনতি কলমসম তস্মৈ সুভদ্র সবসে নমো নম নমো নমস্তে অস্তুষভায় সত্যতাম বিদুর কষ্টায় মুহুকোজো কুযোগিনম নিরস্ত সাম্যাতি সয়েন রাধসা সধামনি ব্রহ্মণি রংসতে নমঃ নমো নমস্তে স্তু বলছে নম নমস্তে স্তু ঋষভায় সত্যতাম বিদুর কাষ্টায় মুহু কৌযোগিনাম নিরস্ত সাম্মাতি স্বয়েন রাধসা সধামনি ব্রহ্মণি রংসতে নম ইয়ৎ কীর্তনম যৎস্মরণম যদীক্ষণম ইয়ৎ বন্দনম যৎশ্রবণম যদর্হণম লোকস্ব সদ্য বিদুনোতি কলমসম তস্মৈ সুভদ্র সবসে নমো নম এইভাবে তিনি বন্দনা করে যাচ্ছেন বেশ কতিপয় বন্দনা আমি উচ্চারণ করছি তপস্বীন দান পরাজসীন তপস্বীন দান পরাজসীন মনস্বীন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমম ন বিন্নন্তি বিনাজদর্পণম তস্মৈ সবসে নমো নম তস্মৈ সবসে নমো নমঃ এইভাবে তিনি বন্দনা করে বলতে চাইছেন যার কীর্তন যার স্মরণ যাকে দর্শন মাত্র যাকে বন্দন করলে যার কথা শ্রবণ করলে যাকে অর্চন করলে পরে এই জগৎ সদ্য মঙ্গল লাভ করতে পারে বিধুনতি কলবাসম বিধুনতি মানে বিশেষ রূপে ধুনতি মানে ধুয়ে দিতে পারে সেই জন্য বলছেন সদ্য বিধুনতি কলমসম সেই ভগবান সুভদ্র সরসে নমো নমঃ যার যশগাথা শ্রবণ করলে পরম মঙ্গল লাভ হয় তাকে সুভদ্র সরসে নমো নমঃ তাকে আমরা দণ্ডবোধ করি এইভাবে বন্দনা করছেন সুখদেব গোস্বামী বন্দনা করে বলছেন বিশেষ উৎপত্তি স্থিতি লয় করবার জন্য কারণীভূত রজ প্রভৃতি শক্তিত্রয়কে ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপে যে জগৎকে পালন করছেন সমগ্র জীবের অন্তর্যামী তাকে নম আমরা নমন করি নমন করি মানে দণ্ডবোধ করি নমো পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নির দলিলয়া গৃহীত শক্তিত্রয়ায় দেহিনামন্তর্ভাবায়ানুপলক্ষ্মবর্তনে এইভাবে বিভিন্ন রকম ভাবে সুখদেব গোস্বামীজি বন্দনা করলেন নমস্তই নমস্তস্মৈ ভগবতে ব্যাসায় অমিত তেজসে পপুর জ্ঞানময়ম সৌম্যা জন্মুখাম্বরুহা সবম এইভাবে যার কাছ থেকে তিনি ভাগবতী মহাপুরাণ পেয়েছিলেন তাকেও বন্দনা করলেন ব্যাসদেবজি গোস্বামী এইভাবে দেখা গেল সুন্দরভাবে তিনি ভগবানের বন্দনা করলেন বন্দনা করে ভগবানের স্মরণ গ্রহণ করলেন যারা সবসময় চব্বিশ ঘন্টার মধ্যে অনুক্ষণ ভগবানের স্মরণে আছেন তাদের আবার নতুন করে আমরা দেখতে পাই ব্যাকরণ যখন লিখতে শুরু করেন জীব জীব গোস্বাই তার লেখার সময় অনেক কথা বর্ণনা করেছিলেন শুরু করে অনেক কথা বর্ণনা করেছেন সেখানে দেখা যায় অনেক গুপ্ত গুপ্ত কথা আছে সেখানে যখন তিনি ওই হরিনামৃত হরিনামামৃত ব্যাকরণ করেন এইসব কথা আর এখানে আলোচনার কোনো এ নেই যাই হোক আলোচনা প্রসঙ্গে দেবর্ষী নারদ ভক্তিভাবে ব্রহ্মাকে বললেন সৃষ্টির অনেক আদির কথা আমি বলছি সৃষ্টির অনেক আদিতে এই কথা হয়েছিল নারদজি মহারাজ ব্রহ্মাজিকে বললেন ভক্তিভাবে বললেন আপনি তো সকলের আগে উৎপন্ন হয়েছেন যা আপনার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে সে সম্বন্ধে যদি আমাকে আমাদের কিছু উপদেশ করেন খুব ভালো হয় এইভাবে সে পঞ্চম অধ্যায়তে সে নারদজি বলছেন দেব দেব নমস্তে অস্তু ভূত ভাবন পূর্বজ তদ্বিজানিহি জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম আমরা জানি আপনি সর্ব আদি আপনার পরে আবার কোনো কারণ আছে কি না আমরা তা জানি না আমরা অনুভব করতে আমরা মনে করেছি আপনিই সব কেন আমরা দেখি যেমন মাকড়সা নিজের লালা থেকে বিভিন্ন জাল বিস্তার করেন এবং সেই পরে কি করেন যখন সে কার্য হয়ে যায় সেই লালাটাকে নিজেরা মুখের মধ্যে গ্রাস করে তো আপনার থেকে আমরা জগৎ আমি সৃষ্টি আমরা মনে হচ্ছে সবই আপনার থেকেই হয়েছে কিন্তু কেন যেন না বাজে বাজে মনে হয় আপনিও কাউকে নাকি ডাকেন স্মরণ করেন তো আপনার পরে আবার কেউ আছেন নাকি তা আপনি যদি থাকে সেই সব রহস্য বলুন তত্ত্বজ্ঞান কিছু আমাদের মনে খেদ উৎপন্ন হচ্ছে যে এই সকল যদি আমাকে আমরা যেন বুঝতে পারি একে তো আমাদের বুদ্ধি কম নারদজি বলছেন যে যদি দয়া করে একটু বুঝিয়ে বলতে পারেন যে বুঝবার মতো আমরা যেন বুঝতে পারি এরকম প্রকাশ করে বুঝিয়ে যদি বলেন তাহলে ভালো হয় এইভাবে ব্রহ্মা তখন তাকে প্রশংসা করেন বললেন বৎস তোমার সংশয়ের কোনো আমি দোষ দেখতে পাচ্ছি না সংশয়ের উত্তর দেওয়া উচিত এবং তুমি যা প্রশ্ন করেছ সেটা সত্যিই উপযুক্ত প্রশ্ন তুমি যা ভেবেছ সেটা মিথ্যে নয় আমারও মালিক আছেন পরাৎপর অখিলেশ্বর যার গোলামি করছি আমি সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র এই চোদ্দ ভুবন যাকে আশ্রয় করে বিরাজমান রয়েছে সেই ঈশ্বর একজন আছেন বোধ হয় তাকে তুমি জানো না তাই জন্য তুমি এ কথা বলছো যাই হোক এখন এইভাবে বলছেন যে যে বাসুদেব ভগবানের মায়াতে মোহিত হয়ে জগতের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ক্রিয়াকর্মেতে ব্যস্ত রয়েছেন ভগবানের তত্ত্বকে উপলব্ধি করতে পারছেন না যে যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছেন কিন্তু জেনে দেখো দ্রব্যম কর্ম চ কালশ্চ স্বভাব জীব এবচ বাসুদেবাত পরব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তি তত্ত্বত বাস্তবিক পক্ষে দ্রব্য কর্ম কাল স্বভাব জীব এই যা কিছু তত্ত্ব দেখছো এই সমস্ত সবই বাসুদেব থেকে এসছেন অন্য কিছু তার মূল কারণ আর কিছু নেই যদি আমরা শিক্ষিত সমাজের কাছে বলি তারা বলবেন যে আমরা যারা গবেষণা করেন তারা গবেষণা করতে গিয়ে এক একটা বিষয়ের ওপর গবেষণা করতে গিয়ে তারা কি করেন যে প্রথমে গবেষণা শুরু করে এটা হলো না তখন এটাকে বাদ দিয়ে দিলেন হয়ে এটার পরে এটা কেন হলো তার কারণ কি ওটাকে চলে গেলেন ওটা গবেষণা করতে করতে এটা কেন হলো এর কারণ অনুসন্ধান এর কারণ পেছনে কিছু আছে কি না এরকমভাবেই বৈজ্ঞানিক জগতের গবেষণাগুলো হয়ে থাকে যদি বলে একটা উদাহরণ দিন তাহলে বোঝা যাবে খালি গল্প বললে হয় না বলছেন জেলিয়ে কুরি মাদম কুরি জেলিও কুরি মাদম কুরি তিনি তারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের আবিষ্কার করেছিলেন আপনারা যা কেমিস্ট্রি পড়েছেন অ্যাডভান্স লেভেলে তারা জানে জেলিকুরি মাদামকুরি ব্রিটেনের দুই দম্পতির দয় তারা বছরের পর বছর দিনের পর দিন বছরের পর বছর তারা কষ্ট করে কষ্ট দিনের পর দিন কষ্ট করে একটা ফ্যাক্টরি থেকে যে সমস্ত মাল মশলা ফেলে দেয় সেখান থেকে পিচ ব্লেন্ড সেটাকে জাল দিতে দিতে বহু বছর ধরে কষ্ট করে করে এক বিন্দু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আবিষ্কার করেছিলেন অর্থাৎ রোড প্লুটোনিয়াম রোডিয়াম এইসব নাম ইউরেনিয়াম এসব নাম শুনেছেন ওর কিছু অংশ ওরা পেয়েছেন অনেক কষ্ট করে এক্সট্র্যাক্ট করেছেন তখনকার দিনে এই এক্সট্র্যাক্ট করা ওটা এক্সট্র্যাক্ট মানে অ্যানালিটিক্যালি বাদ দিয়ে দিয়ে নোংরাটাকে ফিল্টার করে এটাকে বার করা যে কি কঠিন ছিল আপনারা জানেন যাই এটা বড় কথা না তার থেকে কি আবিষ্কার হয়েছে আপনারা বৈজ্ঞানিক জগতে কি সুবিধা পেয়েছেন সেটা আমি আলোচনা করে আবার মূলে ফেরত যাব সেখানে একদিন তিনি ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাকে এটা কাগজে মুড়ে কাগজও ছিল না তখনকার দিনে কি ছিল বোধহয় কাগজ বেরিয়েছিল তখন কাগজ বোধহয় সহজে মন্ডন আকারে সহ সবে বেরিয়েছে তখন তিনি ওটাকে টেবিলের ভেতরে একটা জায়গায় রেখে কোথা থেকে একটা কাজের জন্য ফিল্ম এনেছিলেন ফিল্ম যেটাকে আপনারা ফিল্ম বলেন সেই ফিল্মটাকে ওর ভেতরে ওই একই ডেস্কে রেখে দিয়েছিলেন রেখে সকালবেলা উঠে যখন আবার গবেষণা শুরু করেন তখন ডেস্কটাকে খুলে দেখছেন আমরা নতুন ফিল্ম ছিল কালো ওই ফিল্মের মধ্যে বিভিন্ন সাদা সাদা দাগ হয়ে গেছে তারা বলছেন এই দাগটা কোথা থেকে এলো বুঝতে পারছি না তারা মাথায় ঢুকছে না ফিল্মটা পরিষ্কার ছিল ফিল্মটার মধ্যে এরকম লাইটের মতো দাগ থেকে এলো তারা গবেষণা শুরু করলেন গবেষণা করতে করতে তারা ফিরে গেলেন দেখলেন ও মাই গড এই যে কাগজে চাপা দেওয়ার যে ছোট্ট ছোট্ট এলিমেন্ট বার করেছি আমরা এর থেকে রে বেরোচ্ছে আর রে বেরিয়ে যত আমরা নতুন ফিল্ম রাখছি ওখানে দাগ হয়ে যাচ্ছে বলে বাহ এটা ভালো জিনিস পেলাম তখন তারা কি করলেন ওই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আমরা বর্তমান যুগে যে এক্স করি আমাদের বিভিন্ন এক্স ওই এক্স পদ্ধতি পরবর্তীকালে আবিষ্কার হলো তাহলে একটা বৈজ্ঞানিকে কত গবেষণা করতে হয় ডারউইন বলেছেন যে জীবতত্ত্ব জীববিজ্ঞানী শেষ বয়সে দুঃখের সঙ্গে বলেছেন সেসব কথা শুনে লাভ নেই সমগ্র জীবন তিনি এই এই সব কাজে ব্যয় করে বৃদ্ধ বয়স পর্যন্ত পাগলের মতো খালি গবেষণা করে তাও চুরাশি লক্ষ জনে আবিষ্কার করতে পারেন না আশি লক্ষ জনী পর্যন্ত আবিষ্কার করলেন তাহলে এরা কত কষ্ট করেছেন আমার বলবার তাৎপর্য হলো এই যে মূল কারণটাতে ফিরে যেতে হয় যে কারণটা বর্তমান নিয়ে আপনারা আছেন সেই কারণের পেছনে অন্য কোনো কারণ আছে কি না এটা বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্যকে অনুসন্ধান করে কি করেন একটা পাগল নিজের খাওয়া দাওয়া ওটা পড়া নিয়ে আছে তার কোনো দরকার নেই এসব কিন্তু বুদ্ধিমান ব্যক্তির খালি এইটুকু নিয়ে থাকলে হয় না সেই জন্য বাস্তব বুদ্ধিমানের সংজ্ঞা আমরা ভাগবত থেকে ভাগবতী মহাপুরাণ থেকে কৃষ্ণের কথা বলেছিলাম এই সা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতি অমৃতম ইত্যাদি কথা ব্যাখ্যা সময় মতো আমি করব তাহলে বৈজ্ঞানিক বিচারেতে যা দেখা যাচ্ছে আধ্যাত্মিক বিচারেতেও যারা বেদান্ত বেদান্ত আলোচনা করেন ভক্তি জগতের বেদান্ত না তারা এমনি বেদান্ত শুষ্ক বেদান্ত মায়াবাদ বেদান্ত তারাও নেতি নেতি এটা নয় নয় এটা তদ্বস্তু নয় এটা অতৎ এটা অতৎ এটা বাদ দাও এটা তৎ বস্তু না না এটাও না এটা বাদ দাও এটা অতৎ এইভাবে নেতি নেতি নয় ইতি করে করে বাদ দিতে দিতে চলে যায় লাস্টে দেখা যায় তারা কাঁচকলা পান তাহলে আমাদের বিজ্ঞান বলে every action every every action is followed by another action একটা যে কোনো রিজন আছে তার পেছনে আরেকটা কারণ আছে হ্যাঁ every cause is followed by another cause আর সমস্ত কজকে কাটিয়ে কাটিয়ে আলটিমেটলি যদি চলে যাওয়া হয় তাহলে সেখানে দেখা যাবে তার পেছনে একমাত্র কৃষ্ণ ছাড়া কিছু নেই বোঝা গেল কি বললাম যে কোনো বস্তু অনুসন্ধান করে তার পেছনে আরেকটা কারণ আছে ওটাকে অনুসন্ধান করে তার পেছনে আরেকটা কারণ আছে এই করতে করতে কারণগুলোকে অ্যানালিসিস করতে করতে অন্তিমে যদি চলে যান তাহলে সৃষ্টির রহস্য দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই সব ফাঁকা শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৌর লীলাতে যখন নবদ্বীপ লীলা নবদ্বীপে লীলা করছেন সেই সময়তে আস্তে আস্তে নিজের স্বরূপটাকে খুলছেন কেউ অনুভব করতে পারছে না এই যে ভগবান কেউ জানতে পারছে না আস্তে আস্তে গৌর নিজের স্বরূপ খুলছেন খুঁজতে খুঁজতে কি হলেন বাবার পিণ্ডদান করে এলেন এর লোক দেখানো ভগবানের করতে হয় সেখান থেকে ফিরে এসে এবার নিজের স্বরূপ খুলতে আরম্ভ করলেন নানান বিকার খুলতে আরম্ভ করলেন তখন ব্যাকরণ পড়তে বসিয়েছিলেন অদ্বিতীয় পণ্ডিত ভগবানের উপরে আমার পাণ্ডিত্য আছে নাকি ব্যাকরণ পড়তে বসে যে তিনি আগে অনেক সূত্রবৃত্তি ব্যাখ্যা করতেন বর্তমানে ব্যাকরণ পড়াচ্ছেন ধাতু শব্দ যা ব্যাখ্যা করছেন সব কৃষ্ণকে ব্যাখ্যা করছেন যারা পড়তে বসে বলে পণ্ডিত মশাই কি বলছে রে বাবা যা বলে তাতে কৃষ্ণ ব্যাখ্যা করছে সূত্র বৃত্তি যা ব্যাখ্যা করছেন সব অন্তিমে প্রমাণ করে দেখুন কৃষ্ণ বসে রয়েছে ওরা বলে আত লাস্টে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আজ থেকে তোমরা পুঁথিতে দড়ি বাঁধো আমার দ্বারা আর পড়ানো হবে না আমি চললাম বলে ছেড়ে দিলেন বাস্তবিক তাই কেউ খণ্ডন করতে পারবে না তিনি যে সূত্র বৃত্তি ধাতু যা যা ব্যাখ্যা করছেন সব অন্তিমে প্রমাণ করছে কৃষ্ণ দেখ আর ছাত্ররা বলছে কৃষ্ণ ব্যাখ্যা করলে তো আমরা পরীক্ষা করে পাস করে নম্বর নম্বর তো পেতে হবে আগে তো এরম ব্যাখ্যা করতেন না এখন ব্যাখ্যা করছেন সব কৃষ্ণ বলে হ্যাঁ ঠিকই করছি সব কিছুর পেছনে কৃষ্ণ ছাড়া কিছু নাই তো এখানে আমরা দেখব এই যে তস্মৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্ময়ায়া দুর্জয়ায়া মাং বদন্তি জগদ্গুরুম বলছেন তস্মৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি সেই বাসুদেব তত্ত্ব যিনি সর্বভূতে বসে রয়েছেন সেই তত্ত্বকে ধীমহি ধ্যান করি আমরা সবাই তসময়ী নাম ভগবতী আর যার মায়ার দ্বারা যার দুর্জয় মায়ার দ্বারা মোহিত হয়ে সকলে আমাকে গুরু মানে আর আমিও নিজে মনে করি আমি বোধহয় মালিক আসলে আমি নয় তাহলে কে মালিক বলছেন দ্রব্যম কর্মচ কালশ্চ স্বভাব জীব এ বাবা যা কিছু তত্ত্ব দ্রব্য কর্ম চকাল কালস্য স্বভাব জীব সব কিছু বাসুদেবাত পরব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্থি তত্ত্বত বাস্তবিক তত্ত্ব বিচার করলে অন্য কোনো কিছুই বেরিয়ে আসবে না নারায়ণ পরো বেদা নারায়ণ পরা বেদা দেবা নারায়ণাঙ্গজা নারায়ণ পরা লোকা নারায়ণ পরামখা নারায়ণ পরো যোগ नारायणो परम तपः नारायणो परम ज्ञानम নারায়ণো পরাগতি তাহলে দেখা গেল নারায়ণ পরা বেদা বেদের আসল কথাই হলো সেই নারায়ণ আর নারায়ণ বলতে যেন মনে হয় না কৃষ্ণ বলেনি তা নয় সেটা ব্যাখ্যা দশম স্কন্ধে ব্রহ্মাজি নিজেই করেছেন ভগবান বলছেন আমি তো নারায়ণ নই আমি তো নন্দনন্দন কৃষ্ণ গোয়ালা আমাকে কেন স্তপ করছো বলে আপনি আমাকে কি এখন আর বকা বানাতে পারবেন আপনি তো মূল নারায়ণ নারায়ণ মানে জীবের আশ্রয় আপনি মূল নারায়ণ ওই জন্য আপনাকে কাজী কৃষ্ণকে নারায়ণ বলে কোনো দোষ হয়নি কোনো দোষ নেই সেই জন্য সেখানে বলছেন চৈতন্য ভাগবতে সব বিচার আছে এক একজন চৈতন্য মহাপ্রভুকে দেখে বলছেন এই নারায়ণ এই হচ্ছে বামনদেব এই সব কিছু তাতে বিচার করে বেদব্যাস বলেছেন এতে কোনো তো দোষ নেই যাতে কৃষ্ণ তিনি স্বয়ং তার মধ্যে নারায়ণ আদি সমস্ত অবতারা বলি নারায়ণ বলো বামন বলো নৃসিংহ বলো যাই বল আর তো অসুবিধা কিছু নেই কারণ তুই তো সাক্ষাৎ কৃষ্ণ বস্তু চৈতন্য মহাপু যে যা বলে সবই সমীচীন কোনো অসুবিধে হয় না তাহলে নারায়ণ বেদা হ্যাঁ এইভাবে ব্যাখ্যা করতে করতে বলছেন যে নারায়ণ নারায়ণী বেদ দেবগণ নারায়ণী অঙ্গজাত তাই তো দেবগণ দেবা নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ অঙ্গজা নারায়ণের অঙ্গজা মানে নারায়ণের থেকেই বেরিয়েছেন বিভব তো এইখানে লোকসময়ে নারায়ণের আনন্দ অংশ স্বরূপ এবং সমস্ত যোগ্য নারায়ণকে উদ্দেশ্য করে উত্থিত হয় যজ্ঞের মূল উদ্দেশ্য কি গীতাতে ভগবান এই সমস্ত আলোচনা করেছেন এই সমস্ত ভাবে দেখা যায় সমস্ত কিছুর মূলেই ভগবান ছাড়া অন্য কিছু থাকতে পারে না